অনেক বড় বিষয় এবং সেই আল্লাহ দ্রোহী কাফের জালেম তার নাম আমরা সবাই জানি তার নাম কি ফেরাউন আল্লাপাক বলেছেন ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে কোন একটা জায়গা আছে ফেরাউন বলেছিল যে আয়না রব্বুকুমুল আলা নাজিয়াতের মধ্যে আছে আনা রব্বুকুমুল আলা সে বলেছিল আমি তোমাদের মহান রব সে আরো বলেছিল মা আলিম তু লাকুম মিন ইলাহিন আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না নাউজুবিল্লাহ মা উরিকুম ইল্লা মা আরা আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই মা উরিকুম ইল্লা সাবিলার রসাদ এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই এটা ফেরাউনের কথা মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ দ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল আমি কি বুঝাতে পারছি আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আল ইসলাম এই দোয়াটা করছেন আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো আমার জিহবর জনতাকে দূর করে দাও আমার কাজগুলো সহজ করে দাও এবং ওরা মনে করে ফেরাউনের যে কমিউনিটি তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন নবী মুসা আলি সাল্লাম দেখলেন একদিন যে তার কমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায় মুসা আলি ইসালাম তার কমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন একবার একটা ঘুষি মুসা আলি ইসলাম তাকে দিয়েছিলেন একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলি ইসলাম একটা অন্যায় করেছে মুসা আলি ইসলাম তো ইন্টেনশনাল এই কাজটা করেন নাই এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলি ইসলামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে মিশরে আর থাকা হয়নি মাদিয়ানি এসে সোয়াইব আলী ইসলামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় দশ বছর অবস্থান করেছেন এখন দশ বছর পর আল্লাহ রবুল আলমিন তাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও তুমি নবী এবং তাকে ইসলামের দাওয়াত ইদহাবা ইলা ফেরাউনা ইন্নাহু তুমি এবং হারুন দুইজন ফেরাউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে কিন্তু ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা ফেরাউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন ফেরাউনের সংশোধনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমী নবী মুসা আলি ইসলাম এবং হারুন আলী আলি ইসলামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহি করে যে তোমরা ফেরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিও কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো তাকুল আল্লাহু কাউল লাইনা তার সাথে নরম ভাবে কথা বলো আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত অহংকারী এবং কাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন হওয়া উচিত পদ্ধতি কেমন হওয়া উচিত আর কোন দলিলের প্রয়োজন আছে মানে ভুল সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট আছে না আহলুল কোরআন আহলুল হাদিফ এরকম আছে আহলুল কমেন্ট সারাদিন এসরুমে বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের জন্য এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নিবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এটা খুব সহজ বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় একটা বই লেখা এত সহজ নয় একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয় এবং যুগ উপযোগীভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় ভুল ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না সুদূর প্রসারী উম্মার খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা ফেরাউনকে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলী ইসলাম এবং হারুন আলী ইসলামকে পাঠানো হচ্ছে বলা হচ্ছে এই মর্মে ঈদ হ্যাবা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও তার সাথে সুরে কথা বলো হয়তো বা সে উপদেশ গ্রহণ করতেও পারে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ ভালো করেই জানেন সে করবে না আল্লাহ তো ভবিষ্যৎ জানেন তারপরে আল্লাহ এই হুকুম করছেন সেম হুকুম নবী সাল্লামের ক্ষেত্রেও ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি উপদেশ দাতা মাত্র লাস্তা আলাইহিম বিমুসাইকির আপনি মানুষের উপর দারোগা নন একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে এটা ইসলাম শিখায় না লাস্তা আলাইহিম বিমুসাইকির ফাদাক্কির ইন্নাফাআতি যিকরা আল্লাহ বলছেন উপদেশ দাও তুমি উপদেশ যদি কাজে আসে সাইয়াদ্দাক্কারু মাইয়াকশা যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ওয়াতাজান্নাবুহাল আশকা এবং যারা পাপি সীমা করে তারা করবে না সিম্পল প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল যাই হোক আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহ তালা উম্মার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত যেটা আমরা বুঝতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন আমি আসল এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্য কুমুলা আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলী ইসলাম বলছেন আমি সেই রবের কথা বলছি যেই রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানেই আছে সেই আয়াতটা মিনহা ফালাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা সূরা তহার মধ্যে আছে পড়ে দেখবেন তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলী ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আর ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোন নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আল ইসলাম লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় আটকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল কারুন হামান যেটাকে আমরা বলি আর কি ধন ধনভাণ্ডার আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলি ইসালামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন করে মুসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহাক বলেছেন এটা সেহরুন আহিম তারা একটা বিশাল জাদু করেছিল আর জাদুবিদ্যা সত্য সোলাইমান আলী ইসলামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দেই প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগারগুলো আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদ নজরও সত্য চোখের বদ নজর সত্য জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব কারো ক্ষতি করা সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমনভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়বেন ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়তাল কুরসি রাতে শোয়ার সময় আয়তাল কুরসি এবং সুরা বাকারার শেষের দুই আয়াত বা তিন আয়াত ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন তো এটা এই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করে মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জোর লাগানো হয় এই করা হয় সেই করা হয় এগুলো ডেকে ডেকে মানুষকে এরা ইমান হারা করছে কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে এবং ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড ইসলামিক খেলাফা যদি থাকতো ইসলামিক যে শাসন যেটাকে বলা হয় এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক এটার জন্য একটা বই সাজেস্ট করলাম হিসনুল মুসলিম তো ফেরাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল এবার মুসা আলী ইসলাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো যে মুসা তারা বলে উঠলো সমস্যা যে আমরা হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন্দাহু ইন্দাহু কেবি রকম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে আল্লাহ সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মুসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে নাউজুবিল্লা তো এই জাদুকররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক এক অক্ত নামাজও পড়ে নাই একটা শ্রমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই ফের আউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনি বলা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বানাচ্ছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদে আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন না তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী মুসা আলী হিসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসতো একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিং এর আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দেব বনু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আলী ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসহাক আলী ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আলী ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে চলতে চলতে এমন এক পর্যায়ে আসলো যে আউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলবো কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেব এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানে না এবার আসেন মুসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রবুল্লাহ আলমিনে পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়ামুসা মৌসা রকুন হে মৌসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মুসা আলী ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনো না কশ্চিন কালেও না ইন্না রব বিমা সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহুর সাথে তিনি গাড়ে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশটাকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাজি আল্লাহ কি বলছিলেন ইয়া রসুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকাইলে দেখে ফেলবে রাসুল সাল্লাহ আলাইসলাম বলছে কখনো না কখনো না লা তাহসান তুমি দুশ্চিন্তা করো না ইন্না আল্লাহ মা'ানা আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ উনি আমল ওয়াকিল অথবা হাসবুন আল্লাহ উনি আমল ওয়াকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মৌসা আল ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকে নুসরাও আস্তে আস্তে আস্তে আস্তে সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাড়তে এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যায় এই ঘটনা আপনারা সবাই জানেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন এক মুহূর্তের মধ্যে মানে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে ফেরাউন ছিল বিশ্বের পরাশক্তি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে হারুন এবং ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমান আনছো ওয়াকাদ আসইতা কবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি সৃষ্টিকারী সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো আজকে আমি তোমার এই বডি তোমার বাদান এই বাদানটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্যে লিতাকুন আল ইমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল আল্লাপাক ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি বা ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয় ঠিক আছে এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন লেকচারের এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যে আল্লাপাক কেন ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্যে ফেরাউনের এই লাশটা কি হয় নিদর্শন হয় এবার আসেন সামনে যাই এই পয়েন্টটা মাথায় রেখে দেন একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করবো মৌসা আল ইসলাম পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে বানু ইসরায়েল কিন্তু আর আগের মতো থাকলো না মাত্র চল্লিশ দিনের ব্যবধানে অনলি উইদিন ফোর্টি ডেজ তারা আবার বাছুর পুজো শুরু করেছে মৌসা আল ইসলাম তাওরাত আনতে গিয়েছেন তাওরাত এনে দেখেন যে কম বাছুর পুজো শুরু করেছে ফাসাদ সৃষ্টি করে দিয়েছে সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে এই ঘটনা তোহার মধ্যে আছে শুধু তাই নয় তারা অন্য যে ফাসাদগুলো ছিল সেগুলো শুরু করো সেগুলো শুরু করলো পাশাপাশি তারা হারুন আল ইসলামকে চার্জ করেছিল মানে হারুন আল ইসলামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারে মুসা আল ইসলাম ফিরে এসে তার কমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন মান্না দিলেন সালোয়া দিলেন তারপরেও মুসা আল ইসলামের কমে কিছু ব্যক্তি বললো লান্নমিনা লেখা মুসা আমরা তোমার উপর ইমান আনবই না হ্যাঁ যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি দেখেন কোন বানু ইসরায়েল যাদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন আসার চল্লিশ দিনের মধ্যেই শিরিক করা শুরু করলো আল্লাহকে দেখতে চাচ্ছে এখন মান্না সালোয়া খাবার আসছে তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না ইয়া মুসা فادعو لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها হে মুসা তোমার রবকে বলো মসুর পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা তারা নিজেরা দোয়া করছে না বলছে মূসা তুমি তোমার রবকে বলো চিন্তা করার কথা এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল মুসা আলি সালাম যখন ইন্তেকাল করলেন তখন একটা ইন্তেকাল করার আগে ঠিক আগে একটা আদেশ আল্লাপাক দিয়েছিলেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন মুসা আল ইসলাম ইন্তেকাল করার আগে আল্লাহ রবুল্লা আলমিন একটা আদেশ করেছিলেন সেটা কি ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে প্যালেস্টাইনের হোলি ল্যান্ড পবিত্র ভূমি দেখা যাচ্ছে সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে কি নাম আমালেকা আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো শক্তিশালী এবং তারাও একটা সুপার পাওয়ার মুসা আলি সাল্লামের কমকে আল্লাহবাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে জেরুজালেম তোমাদেরকে দেয়া হবে কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা যেখানে ইব্রাহিম আল ইসলাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা সেটা একটা পবিত্র বলি জায়গা যে জায়গাটার চারপাশ আল্লাহাক বরকতময় করেছেন যেমন আল্লাহাক সুরা বানু ইসরায়েলে বলেছেন তো এবার মুসা আল ইসলামের কম যে উত্তরটা দিয়েছিল এটা সুরা মাইদার মধ্যে আছে মুসা আল ইসলামের কম বলছে ইয়া মুসা হে মুসা ইদ হ্যাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো চাও আমরা এখানেই বসে থাকি এই কথা বলেছে মুসা আল ইসলামের কম তুমি তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো যাও ওয়াইনাহা হুনা কাঈদুন আমরা এখানে বসে থাকি ব্যাস আল্লাহ পাকের গজব চলে আসলো চল্লিশ দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে আল্লাপাক গজব দিলেন আজাদ দিলেন এভাবে মুসা আর ইসলামের সময়টা শেষ হয়ে যায় ওই বাইতুল মাকদাস জেরুজালেম বিজয় করার হলো না ঠিক আছে সামনে যাই চলেন মুসা আর ইসলামের পরে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন ইউসা বিন নুন আলী ইসলামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুদকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনী যিনি মাত্র তিনশো তেরো জন বা তিনশো সতেরো জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেনস্টে যুদ্ধ করেছেন আল্লাহবাক পরীক্ষা করেছিলেন এই নহর পার হতে হবে যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না এলিমিনেট এরা পানি খাবে না পরীক্ষা পানিও খাওয়া যাবে না শুধু এক এক বোরফা ব্যতীত এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতে বেশিরভাগই পানি খেয়ে ফেললো তিনশো তেরো জন বা সতেরো জন তারা খায় তাদেরকে নিয়ে ইউসা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি বিশাল শক্তিশালী একাই সে একশো জনের জন্য যথেষ্ট এমন শক্তিশালী এখন ইউসেবিন নুন আলী ইসলামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন তখন তিনি ছোট বেশি বড় না হয়তো বিশ বছর বয়স হবে তা বা তার চেয়ে কম অনেক দিন পর ইউসুফ আল ইসলামের পর বানু ইসরা যখন মিশরে দাস হয়ে আসলো এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে বানু ইসরায়েল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো মানে জেরুজালেমে এটা বললে সহজে বুঝবেন তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো আল্লাহ তাদেরকে শর্ত দিলেন একটা একটা শর্ত সেটা হচ্ছে ওয়াইন উদ্দুম উদ্না তোমরা যদি ভালো থাকো ولقد كتبنا في الزبور أن الأرض يرثها عباد أن من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আল্লাহ পাক বলে দিলেন জাবুরে জিকির লেখার পরে উপদেশগুলো লেখার পরে যে এই ল্যান্ড পবিত্র ভূমি তাদের জন্য থাকবে যারা সলেহ বা সৎ হবে যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই এই জমিতে থাকতে পারবে জেরুজালেম তোমাদের যদি সৎ কাজ না করো সীমা লঙ্ঘন করো আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব আল্লাহ পাকের এটা হুকুম এরপর কিছু কাল তারা বেশ ভালোই ছিল হঠাৎ করে তারা সীমালঙ্ঘন শুরু করলো সীমালঙ্ঘন যখনই করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে একটা রোমানদের দ্বারা রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে আরেকটা যে বুখ নাসর তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান ইরাক ইরানের যে পুরো কন্টিনেন্ট এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে ইয়াহুদিয়া তো এখানে তারা চলে আসে আমি বোঝাতে চাচ্ছি দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো কিছু কিছুদিন থাকলো যখনই তারা সীমালঙ্ঘন করলো আল্লাহবাক বের করে দিলেন বড় বড় দুইবার আর দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে এটা কিন্তু সুরা বানী ইসরায়েলের মধ্যে আছে লাতুব সিদুল্লাহ ফিলাউল ইমার রচাই তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে হরিল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম আরো ডিটেলস পড়ে নেবেন এবার এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে ইরাক ইরান ইস্পাহান এই কন্টিনেন্টে তারা এখন আবার দাস বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব সেখান থেকে আবার দাস এবার ব্যাবিলনে দাস এখানে তারা চর্চা করছে বলা হয় ডক্টর রাগিব সার্জন উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লিখার যে ব্যাপারটা এটা স্টার্ট করেছে তারা চারশো পাঁচশো বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলমে তার আগ পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেনি তারা তাহলে কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তারা তো যাই হোক একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখতো যে আমাদের একজন মেসিহ আসবেন আমাদের একজন ত্রাণকর্তা আসবে যে ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলিল্যান্ডকে ফিরে পাব এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে এখানেও আছে এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মেসিহ আসলে পরে তারা ওই হোলিল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলী ইসলাম কিন্তু ওই হোলি ল্যান্ড থেকে জেরুজালেম থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছিল এবং দাউদ আলী ইসলামের পরে তার সন্তান সোলাইমান আলী ইসলাম তিনিও কিন্তু এই জেরুজালাম থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ অনন্য এমন যে মুহূর্তের চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে একবার যে সাবার রানী ক্রিসের ঘটনা আছে কি করেছে সূর্যকে চেষ্টা করে হুদহুদ পাখি খবর দিল তো সোলাইমান আল ইসলাম বলছেন যে কে আছো জিন্দের মধ্যে কে আছো ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবো একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন আপনি বসবেন উঠবেন এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসবো আর একজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যে বসা ওঠা লাগবে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সেই হাস চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সোলাইমান আলাইসালাম আপনি কি ভাবতে পারলেন আজকে আমরা যে ক্ষমতা দাপটগুলো দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো সুলাইমান ইসলামের সামনে কিচ্ছু না জিন জাতি তার অনুকূলে জিন জাতিকে তিনি কাজ করতে পারেন পাখির ভাষা বোঝেন পিঁপড়ার ভাষা বোঝেন হ্যাঁ আংটি আছে তার সিংহাসন মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্ত এইরকম সুপার পাওয়ার ছিল সুলেমান আলী সালাম এবং বানু ইসরাহল ওই সময় তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মম পরিহাস জুলুম করার কারণে আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করার কারণে সোলেমান আল ইসলামের পরবর্তীতে আবার ফাঁসা সৃষ্টি করার কারণে এই যে আবার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে ব্যাবিলনে আসতে হবে বসেন আবার ব্যাবিলনে আসতে হবে তাহলে চেইনটা মিলান মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আবার সীমালঙ্ঘন আবার আসলো কোথায় ব্যাবিলন এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মেসি আছে সেই মেসিহ যখন আসবে আমরা আবারও সেই হোলিল্যান্ড ফিরে পাবো এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসন করব এই স্বপ্নের কথা এটা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা এটার কথা ওদের তাওরাতেও আছে এখনকার যে ভার্সন সেখানেও আছে আচ্ছা এবার আসেন এবার আপনাদেরকে মাথার পিছনে রাখতে বলেছিলাম একটা কথা সেটা কোনটা ফেরাউনের মমি এবার আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো সাতানব্বই সাল nineteen sorry eighteen ninety seven আমরা এইটিন নাইনটি সেভেনে চলে আসি এখন এইটিন নাইনটি সেভেনের আগে অনেক ঘটনা ঘটেছে ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না এই জেরুজালেম মাশাল্লাহ উমরদি সময় বিজিত হয়েছে উনি নিয়েছেন তারপরে আবু বাইদেবনে জররা তিনি প্রবেশ করেছেন পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে হাত থেকে চলে গেছে অনেক ঘটনা ঘটেছে সালাদুন আইব রাহমুল্লাহ তিনি আবার জয় করেছেন হ্যাঁ তারপরে নুরুদ্দিন আমরা জঙ্গি বলি আসলে ওটা জিনকি উনি ওনারা করেছেন এভাবে অনেকেই করেছেন পালা বদল হয়েছে ক্রুসেড হয়েছে ওরা একবার দখল করেছে আবার আমরা অ্যাচিভ করেছি অনেক ঘটনা ঘটেছে বাট এই জায়গাটা খেয়াল করে আঠারোশো সাতানব্বই সালে ফেরাউনের মমিটা আবিষ্কার হয়ে গেল আল্লাপা কি জন্য এটাকে রেখেছিলেন লিতাকুন আল ইমান খালফাকে আয়া যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও উনিশশো সাত সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই যার নাম রেমেসিস টু মনেপ্তাহ যার নাম হচ্ছে রেমেসিস টু মনেপ্তাহ এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন গবেষণা করে দেখলেন ওকে যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাসাল এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল ঠিক এই সময় থেকে সবকিছু কিন্তু মিস্টেরিয়াস ঠিক এই সময় থেকে সেই মুভমেন্টটার নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনা দরকার নাই যে কারো লেকচার শোনার দরকার নেই আমাদের লেকচারগুলো যথেষ্ট নাও হতে পারে হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন যে একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম পড়তে পারেন মূল তথ্যের মূল মূল জায়গায় চলে যান আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি মূল বইগুলো পড়েন দেখবেন এই সময় থেকে মুভমেন্টটা শুরু হলো অদ্ভুত একটা মুভমেন্ট মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মাসিহ আসবে সেই মাসিহকে পাক পাঠালেন ইসাবনে মারিয়াম তাই না কি ইসাবনে মারিয়ামকে পাক পাঠালেন কিন্তু এই ইসাবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কিভাবে সম্ভব অ্যালায়েন্স মানে তো বোঝেন জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের কিছু মানুষ খ্রিস্টানদের কিছু মানুষ এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছে সব ইহুদি সব খ্রিস্টান নয় আমি আবার বলছি সব ইহুদি সব খ্রিস্টান নয় ইহুদিদের একটা অংশ খ্রিস্টানদের একটা অংশ একত্রিত একটা মুভমেন্ট হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল এমনকি ইসাব নেমারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন ওমা কচালো হু আমা সলাবো তারা হত্যা করতে পারে নাই ক্রুশবিদ্ধ করে না কারণ আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছে ঠিক আছে তো এই মুভমেন্টটা অ্যামেজিং আর এই মুভমেন্টের কথা কি কোরআনে হারিসা আছে উত্তর হ্যাঁ আল্লাপাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি সুরা মাইদা খোলেন এগারো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না বা আদহুম আউলিয়া ও বা দেখো যারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু জায়নিজম এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না যদি করো ইয়া চাওয়াল্লাহ ওমাইয়া চাওয়াল্লাহ মেনকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো ফাইন মিন মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত ফাইন মিন মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত হবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না তার দলিল পাচ্ছেন আচ্ছা এবার আসেন এই মুভমেন্টটা কি করা শুরু করলো প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচন্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল গোল্ডের বিজনেস করা শুরু করলো আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করলো হীরার খনিগুলো মাইন করা শুরু করলো আফ্রিকার দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম যুদ্ধ সংগঠিত করল এটা অটোমেটিকলি যুদ্ধটা হয় নাই এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল এক নম্বর কারণ ছিল অটোম্যান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম আর দুই নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা হিস্ট্রি খালি পড়লেই হবে না এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে আলহামদুলিল্লাহ আমি লাস্ট টেন ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি লাস্ট টেন ইয়ার্স দুটো রিজন আমি দেখেছি এখানে দুটো রিজন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ডের পিছনে দুটো রিজন নাম্বার ওয়ান অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এবং সেই কাজটা করেছে কিন্তু ও জেনারেল অ্যালেন বি নাইনটিন সেভেন্টিনের নাইনটিন সেভেন্টিনে বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে যে ব্রিটিশরা এসে এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল পরে তুর্কিদেরকে হটিয়ে দিয়েছিল হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য জিউসদের জন্য এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে দুই দুই হাজার বছর পরে কত হাজার বছর প্রায় দুই হাজার বছর পর তারা আবার জেরুজালামে ঢুকলো ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে না এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকে বিশাল ওয়ার্ড যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে প্রায় কোটির কাছাকাছি উদ্দেশ্য অটোম্যান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া জিউসের জন্য একটা ল্যান্ড তৈরি করা শুধু তাই না বেলফোর্ড ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করলো আসতে আসতে নিরাপদ একটা জায়গা ওদের জন্য এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে মেরে ফেলছে মেয়েদের ধর্ষণ করছে যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই করছে আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি ওর স্বার্থ আমরা দেখবো ওই নাইনটিন সেভেন্টি থেকে দুই পর্যন্ত এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে সেখানে কোনো মানবাধিকার নাই হোয়াটস এভার কোনো মানবাধিকার নাই হিউম্যান রাইটস এর হও নাই গত তিন দিন আগ থেকেও দেখবেন আপনি একদিনে চুয়াল্লিশ জন আরেক দিনে বারো জন আমার মেয়ের বয়সী মেয়ে পাঁচ বছরের মেয়ে ও কি বোঝে দুনিয়ার একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে কলোনি সেখানে হামলা মিসাইল হামলা এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করব শক্তভাবে এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট আমাদের ন্যাটো এই যারা সবাই আছে এরা বলল যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন পাশে থাকব কি এটা তামাশা একটা পরিসংখ্যা দিব আপনাকে দুই হাজার থেকে দুই সাল মাত্র আট বছরে প্যালেস্টাইনে সাড়ে পাঁচ হাজার মানুষ হত্যা করা হয়েছে আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়াটা দেখাচ্ছি গায়রবটা দেখাচ্ছি নবী সাল্লাম মদিনায় আছেন একজন দূতকে পাঠালেন তাবুকে সেখানে রমকরা ছিল রমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন নবী সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে তোমাদেরকে সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত নবী সাল্লাম রাষ্ট্রদূত তাকে হত্যা করে ফেলে কতজনকে হত্যা করলো বলেন একজনকে নবী সাল্লাম এই একজন মুসলিম হত্যার মানে পদক্ষেপ স্বরূপ তিনি তিরিশ হাজার সেনাবাহিনী তৈরি করলেন সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন তিন মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি দুই হাজার থেকে দুই হাজার আট মাত্র আট বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ নারী শিশু সহ বাইশ পর্যন্ত কথা আপনি গুগল করেন আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কত কতজন করে মারা যায় একটা মুসলিম মহিলা আমি অত ফিক বুঝি না আমি কিন্তু ফকির নই আমি শুধু একজন সাধারণ দায়ী মাত্র আমি তাহলে ইল আমি এত বেশি ফিক বুঝি না কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবে না আমার সাথে একজন মুসলিম নারী একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদখল জবরদস্তি করে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে তাকে ধর্ষণ করে তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করে আর বিগত একশো বছর থেকে কত যে মুসলিম নারী শিশু ভাই বোন সবাইকে মেসাকা করে হত্যা করা কোনো হিসাব নাই আর আমাদের সেই ফিলিংসও নাই দেখবেন ঠিক যখন এই যে লাস্ট যখন গাজায় হামলা হচ্ছে ঠিক ওই সময় আমরা ফেসবুকিং এ ব্যস্ত আছি একে অন্যের সমালোচনায় কি বলছে তোর মধ্যে হ্যাঁ মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে গেল দিনের কান্ডারি আমি একদম অথচ জেরুজালেমে জেরুজালেম রক্তাক্ত হচ্ছে কাছে আমার কোনো ফিলিংস নেই আমার ফোকাসিং অনলাইন দেখবেন মিডিয়া দ্বারা আসেন আমি একটু শেষ করে দেই কারণ অনেক লম্বা হয়ে যাবে দশ মিনিট সময় নিচ্ছে এটা নাইনটিন সেভেন্টিনের ঘটনা সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করলো আমরা কিছু করতে পারবো না জানি হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট এখান থেকে আপনি কিছু করতে পারবেন বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন তবে কিছুই করতে পারবো না এমন নয় কিছু তো করণীয় আছে আমাদের সেটার দিকে পরে আসি আগে জানেন কি হয়েছে তারপরে নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন সেভেন্টিন থেকে nineteen forty five second world war আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরো শক্তিশালী হওয়া শুরু করবে ব্রিটেনের রোল তো শেষ সে তাকে জায়গা করে দিয়েছে অটোম্যান থেকে সরিয়ে দিয়েছে এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে তো সে আমেরিকাকে ডাক দিল তুমি আমার কাছে আস এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও সামাল দাও সে সামাল দেওয়া শুরু করলো সে সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে একদম মিলিটারি পাওয়ার অস্ত্র শস্ত্র ইকোনমি একদম একদম কি বলবো United Nations IMF World Bank হাবি জাবি ডাব্লিউএচও সবই ওদের টেকনোলজি সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি অস্ত্র মিলিটারি সায়েন্স যা আছে সব ইভেন পারমাণবিক বোম নিউক্লিয়ার ওয়েপেন্স আর নিউক্লিয়ার ওয়েপেন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায় দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায় একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা হচ্ছে ডলার যার কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স নাই ডলারও নাই তার কোনো দামও নাই ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে টাকার মান বাড়বে কমবে কি দিয়ে এই জন্য ব্রিক্স একটা association BRICS Brazil India Russia তারা মিলে চায়না তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব যাতে করে একটা কারেন্সির উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয় এবং তারা অনেক স্মার্ট মুসলিমরা এটা করেছে যে মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে তারা আমাদের মতে এত অপদার্থ ছিল সালাদিন আইবুর রহমুল্লাহ এমন ছিলেন নুরুদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন না আবু বাইদুল্লাহ জর্রা তারা এমন ছিলেন না যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না যারা যারা ইস্যু পাগল যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে যাদের ফরজিয়াতে ঠিক নাই যারা নামাজ ঠিক মতো পড়ে না কোরআন তেলাবাদ করতে পারে না শূন্যতে ঠিক নাই কোনো চেতনা নাই এই ধরনের মুসলিম ছিলেন না তারা আসেন আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনো যদি এখনো যদি আজকে যদি জিউসরা একশো জন প্যালেস্টাইনিকে হত্যা করে আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে কখনো বলবে না তারা বলবে আমরা ওর পাশে আছি চ্যালেঞ্জ করলো আপনাকে আমাদের আর কি দরকার মানে আমাদের আমাদের কি বোধ শক্তি একবারে নষ্ট হয়ে গেছে এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি আরব কান্ট্রিগুলোকে দেখেন সবার বন্ধু America American Kingdom of Arabia বলি আমি American global American Kingdom of Arabia যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে বছরের পর বছর এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে এবং সে অচিরেই তার দায়িত্ব ছেড়ে দিবে সে দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে এই ঘটনাগুলো ঘটার সময় তার আস্তে আস্তে আস্তে আস্তে ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট একশো বছর এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপ্লেন করেছে মিশর থেকে কিছু জায়গা সিরিয়া থেকে কিছু জায়গা আস্তে আস্তে তার টেরিটরি এক্সপ্যান্ড করতে শুরু করবে মনে রাখেন তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে যেই মাসি আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে এবং দুই হাজার বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে রাষ্ট্র কায়েম করেছে সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে সুপার পাওয়ার হয়েছে অস্ত্র মিলিটারি সায়েন্স মিডিয়া প্রযুক্তি আপনার ফাইন্যান্স আপনার কি বলবো পলিটিক্যাল অ্যাফেয়ার্স ইকোনমি প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে সুপার পাওয়ার মুসলিমদের নাকের ডগা এগুলো হয়ে গেছে লাস্ট একশো বছরে লাস্ট সত্তর বছরে